আবু আব্দুর রহমান রহমাতুল্লা আলাহি হতে বর্ণিত আর তিনি ছিলেন উসমান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন এর সমর্থক তিনি ইবনু আতিয়াকে উদ্দেশ্য করে বলেন যিনি আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্ন এর সমর্থক ছিলেন কোন বস্তু তোমাদের সাথী আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্নকে রক্তপাতে সাহস জুগিয়েছে তা আমি জানি আমি তার নিকট শুনেছি তিনি বলতেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে এবং জুবাইর ইবনে আওয়াম রদিল্লাহ তাল্লাহ্নকে প্রেরণ করেছেন আর বলেছেন তোমরা খাক বাগানের দিকে চলে যাও সেখানে তোমরা একজন মহিলাকে পাবে হাতিব তাকে একটি পত্র দিয়েছে আমরা সে বাগানে পৌঁছলাম এবং মহিলাটিকে বললাম পত্রখানি দাও সে বলল আমাকে কোনো পত্র দেয়নি তখন আমরা বললাম হয় তুমি পত্র বের করে দাও নচেত আমরা তোমাকে বিবস্ত্র করব। তখন সে মহিলা তার কেশের ভাঁজ থেকে পত্রখানা বের করে দিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাতিবকে ডেকে পাঠান তখন সে বলল আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না আল্লাহর কসম আমি কুফরি করিনি আমার হৃদয় ইসলামের প্রতি অনুরাগী বর্ধিত হয়েছে আপনার সাহাবিগণের মধ্যে কেউই এমন নেই মক্কায় যার সাহায্যকারী আত্মীয় স্বজন না আছে যদ্বারা আল্লাহ তালা তার পরিবার পরিজন ধন সম্পদ রক্ষা করেছেন আর আমার এমন কেউ নাই তাই আমি তাদের প্রতি অনুগ্রহ করতে চেয়েছি তখন নাবি সাল্লাহ সাল্লাম তাকে সত্যবাদী হিসেবে স্বীকার করে নিলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন লোকটিকে আমার হাতে ছেড়ে দিন আমি তার গর্দান উড়িয়ে দিই সে তো মুনাফিকই করেছে তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি জানো কি অবশ্যই আল্লাহ তালা আহলে বাদার সম্পর্কে ভালোভাবে জানেন এবং তাদের সম্পর্কে তিনি বলেছেন তোমরা যেমন ইচ্ছা আমল করো এ কথাই তাকে অর্থাৎ আলী রাজিল্লাহ তাল্লাহ্নকে দুঃসাহসী করেছে